তাবিজ বাঁধা আমাদের ভাই জিজ্ঞেস করছেন আমাদের দেশে অনেকে তাবিজ করে দেয় এবং নাই সেটা হচ্ছে নকশা দিয়ে অথবা আয়াত দিয়ে আয়াত দিয়ে করতো তাহলে অবমাননা হইতো তখন ওই অবমানতে বাঁচার জন্য ওরা নকশা আবিষ্কার করেছে নকশা সুরা ফাতেহার নকশা আইরা সুরা বাকার নকশা এটা সুরা মরিয়মের নকশা সুরা জিনের নকশা দেখেছে নকশাগুলো হ্যাঁ কোরআনে বেদাত ঢুকিয়েছে এই নকশাগুলো এসেছে কোথা থেকে নকশাতে অঙ্কগুলি আছে অক্ষরের অঙ্ক বের করা আলিফে এক হয় বায়ে দুই হয় জিমে তিন হয় আর দালে গিয়ে চার হয় আর এইভাবে তারপরে তখন বাড়তে বাড়তে দশ বিশ তিরিশ চল্লিশ এই করে কোনোটা একশো দুশো এইরকম যে নাম্বারিং আছে এটা আরবরা কোনো দিন জানতো না এটা আরবদের শিক্ষা নেয় যখন আরবরাই জানতো না আরবদের ইতিহাসে তখন রসুল্লাহ জানতেন না সাহাবাইকে আমরা জানতেন না বোঝা গেছে তাহলে এই শিক্ষা গেল থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান এটা গেছে ইরান থেকে পার্সিয়ানরা তাদের ফার্সিতে আবজাদ হাওয়াজ হত্তির তার অঙ্ক বের করেছে যে আলিফে এক হয় অমুকে এই হয় অমুকে এই হয় হ্যাঁ কোনটাতে চল্লিশ হয় কোনটাতে পঞ্চাশ হয় এইভাবে বের করেছে প্রথম দশ পর্যন্ত গিয়েছে আবজাদ হাওয়াজ ভর্তি করে আর তার দশে যখন চলে গেছে তখন বাকি অক্ষরগুলি এসছে ওদের তরতিবে তখন ও লোকে দিয়েছে বিশ তিরিশ চল্লিশ করে নব্বই একশো গেছে একশো যাওয়ার পরে যখন বাকিগুলো এসছে তখন ওগুলোকে দুইশো তিনশো চারশো পাঁচশো করে নম্বর দিয়েছে এই দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিমের বের করেছে সাতশো ছিয়াশি কিন্তু বিসমিল্লার নম্বর সাতশো ছিয়াশি নয় বরং সাতশো ছিয়াশি নম্বর হচ্ছে হরে কৃষ্ণের হরে কৃষ্ণা উর্দুতে হিন্দিতে কৃষ্ণা হয় তো যখন হরে কৃষ্ণ লিখবেন তখন ওর নম্বর বেরোবে সাতশো ছিয়াশি তাহলে যারা সাতশো ছিয়াশি লিখে তারা হরে কৃষ্ণ লিখে যারা সাতশো ছিয়াশি দিয়ে তাবিজ করে তারা হরে কৃষ্ণ তাবিজ ব্যবহার করে বড় শিরিক করলো কি করলো না বড় শিরিক করলো যদি কেউ কোরআন হাদিস দিয়ে তাবিজ করে তাহলে বড় শির্ক না হইলেও ছোট শির্ক হবে যদি আল্লাহর ভরসা আছে বলে বুঝা গেছে তো তাবিজটা তাহলে বড় শির্ক হইতে পারে ছোট শির্ক হইতে পারে যদি তাবিজের সাথেই সম্পৃক্ত তার অন্তর তাবিজের ওপরই ভরসা আল্লাহ বিশ্বাস আছে কিন্তু তাবিজই সব করবে ভালো তাবিজে ভালো হবে তাহলে বড় শির্ক হবে আর যদি আল্লাহ ভালো করবেন তাবিজটা আমার ওসিলা মাত্র তাহলে এটা ছোট শির্ক কারণ একটা নীতিমালা হচ্ছে শিরকে আসগারের আর শিরকে আসগার ছোট শির্ক হচ্ছে কাবিরা গুনা যেটা শরীয়ত কারণ নয় উপায় নয় আর সাইন্টিফিক দিক থেকেও কারণ নাই উপায় নাই সেটাকে যদি কে কারণ বলে গণ্য করে সেটা হচ্ছে শির্ক বুঝা গেছে শিরকে আসগার মালাই সাবিস সাবাব যেটা কারণ নয় উপায় নয় সেটাকে উপায় বলে গণ্য করা যেমন যেমন টোটকা যতগুলি টোটকা যার জিনিস আছে কি করে গর্ভবতী মহিলা মাছ কাটতে নেই নাকি গর্ভবতী মহিলা হ্যাঁ, আর কি করতে নেই যদি সূর্যগ্রহণ লাগে তো বাইরে বেরোতে নেই চন্দ্রগ্রহণ লাগে বাইরে বেরোতে নেই না হলে ক্ষতি হয়ে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা শরীয়ত বলে না সায়েন্সও বলে না তারপরে এরা বলছে তার মানে এটা হচ্ছে শির এটা হচ্ছে শির এইরকম যতগুলো টোটকা যার জিনিস